কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে যেদিন থেকে দ্বীপের চোখে কলকাতা শুরু করেছি সেদিন থেকে আমি একটা কথা বারবার বলছি কোন জায়গার নাম র্যান্ডমলি হয় না নামের সবসময় একটা কারণ থাকে এই যে যেমন ধরুন বেহালা একটা জায়গা আছে ম্যানটন তার নামকরণের কারণ সেখানে ম্যানটন অ্যান্ড কোম্পানির গান রেঞ্জ ছিল কিন্তু এবার বলুন দেখি এই যে ব্যারাকপুরে চিড়িয়া মোড় বলে একটা জায়গা আছে তার নামকরণের কারণ কি ব্যারাকপুর নামটা তো শুনলেই বোঝা যায় যে মিলিটারি ব্যারাক্স থেকে নিশ্চয়ই এই নামটা হয়েছে ব্যারাকপুর হচ্ছে যাকে বলে ক্যান্টনমেন্ট টাউন এখানেই তৈরি হয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ব্যারাক্স সতেরোশো বাহাত্তর সালে তার ২৬ বছর পরে ভারতের বড় লাট হয়ে আসেন রিচার্ড ওয়েলসলি দুঘোর অ্যাডমিনিস্ট্রেটর দারুণ কমান্ডার মানে যাকে বলে এক ঘর লোক তিনি এসে ডিসাইড করলেন যে কলকাতার বাইরে কোথাও একটা গভর্নর জেনারেলের একটা রিট্রিট দরকার তার জন্য সিলেক্ট করা হলো এই ব্যারাকপুর এবার এই যে শীতকালে জনতা ঝেঁটিয়ে চিড়িয়াখানায় ভিড় জমায় তখনকার দিনে কিন্তু চিড়িয়াখানা এরকম ট্যুরিস্টদের জন্য তৈরি করা হতো না সিরিয়াস কোনো একটা কারণে তৈরি করা হতো ওয়েলেসলি ডিসাইড করলেন ভারতবর্ষে কত রকমের জন্তু জানোয়ার আছে ইহার একটা ডকুমেন্টেশন হওয়া দরকার <laughs> কাজেই তৈরি করা হলো একটি যাকে বলা হয় মেনাজারি নানান জায়গা থেকে জন্তু জানোয়ার জোগাড় করে এনে সেখানে রাখা এবং তাদের স্টাডি করা ফরাসি ন্যাচুরালিস্ট ম ব্যারাকপুরে এসে মেনাজারি দেখে যান এবং বলেন ম্যাগনিফিসেন্ট বাঘ সিংহ ভাল্লুক বেড়াল উট পাখি দশটা হাতি পোষা কুকুরের মতো ছাড়া রয়েছে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারপর চাপ একজন ভালোবেসে একটা জিনিস করেছেন মানেই তো এই নয় যে তার পরের জন্য সমান ভালোবেসে সেই কাজটা করবেন যতদিনে বেন্টিংক গভর্নর জেনারেল হয়েছেন বাগানের অবস্থা খুবই খারাপ উনি মুক্ত হস্তে মেনাসারি থেকে জন্তু জানোয়ার নানান মানুষকে নাকি উপহার দিয়ে বসে আছেন ব্যারাকপুরের অবস্থা ফিরল তারপরে জর্জ ইডেনের হাত ধরে যার নামে আমাদের ইডেন গার্ডেন্স কিন্তু ততদিনে কলকাতায় আলোচনা শুরু হয়েছে যে কলকাতায় কেন একটা প্রপার জুওলজিক্যাল গার্ডেন্স থাকবে না সেই আলোচনা কতদিন চলল না মাত্র তিরিশ বছর তারপর ফাইনালি টাকা জমি সবকিছু জোগাড় করে চিড়িয়াখানা খুলতে খুলতে আঠারোশো ছিয়াত্তর ব্যারাকপুর থেকে সব জন্তু জানোয়ার নিয়ে আসা হলো আলিপুরে একশো একচল্লিশ বছর আগে বন্ধ হয়ে গেছে ব্যারাকপুরের চিড়িয়াখানা কিন্তু নামটা থেকেই গেছে চিড়িয়া মোড় কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরো শুনতে এবং আরো জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep